আবুল মুতাওয়াক্কিল নাজির রহমতুল্লা আলাহি হতে বর্ণিত তিনি বলেন আমি জাবির ইবনু আবদুল্লাহ আনসারি রদিল্লাহ তালাহু এর নিকট গিয়ে তাকে বললাম আপনি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের নিকট হতে যা শুনেছেন তা থেকে আমার নিকট কিছু বলুন তখন জাবির রদিল্লাহ তালাহু বলেন আমি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এর কোনো এক সফরে তার সঙ্গে ছিলাম আবু আকিল বলেন সেটি কি জিহাদের সফর ছিল না উমরাহ পালনের তা আমার জানা নেই আমরা যখন প্রত্যাবর্তনের জন্য প্রস্তুত হচ্ছিলাম তখন নবী সাল্লাহ সাল্লাম বললেন তোমাদের মধ্যে যারা পরিজনের নিকট তাড়াতাড়ি যেতে আগ্রহী তারা তাড়াতাড়ি যাও জাবির আদিল্লাহ তালাহু বলেন অতপর আমি একটি উটের পিঠে চড়ে বেরিয়ে পড়লাম সেটির দেহে কোনো দাগ ছিল না এবং বর্ণ ছিল লাল কালো মিশ্রিত লোকেরা আমার পেছনে পেছনে চলছিল পথিমধ্যে আমার উটটি ক্লান্ত হয়ে থেমে পড়ল নাবি সাল্লাহ সাল্লাম আমাকে বললেন হে জাবির তুমি থামো অতপর তিনি চাবুক দিয়ে উটটিকে একটি আঘাত করলেন আর উটটি হঠাৎ দ্রুত চলতে লাগল অতপর তিনি জিজ্ঞেস করলেন তুমি কি উটটি বিক্রি করবে আমি বললাম হাঁ অতপর মদিনায় পৌঁছলে নাবি সাল্লাহ সাল্লাম সাহাবিদের একদল সহ মসজিদে প্রবেশ করলেন আমি আমার উটটিকে মসজিদের বালাতের পাশে বেঁধে রেখে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের নিকট এগিয়ে গেলাম এবং বললাম এই আপনার উট তখন তিনি বেরিয়ে এসে উটটি ঘুরে ঘুরে দেখতে লাগলেন এবং বলতে লাগলেন হ্যাঁ উটটি তো আমারই অতপর তিনি কয়েক উকিয়া স্বর্ণসহ এই বলে পাঠালেন যে এগুলো জাবিরকে দাও অতপর তিনি আমাকে জিজ্ঞেস করলেন তুমি কি উটের পুরা মূল্য পেয়েছ আমি বললাম হ্যাঁ তিনি বললেন মূল্য এবং উট তোমারই